created with free version for non-commercial use শুরু করেছিলেন প্রথম চোটে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের কথা আজকে আপনাদের সামনে এই অল্প সময় বয়ান করব নবী করিম সাল্লাহ আলী সাল্লাম ওই হীরা পাহাড় হীরা পাহাড়ের গুহা থেকে যে আসলেন সওয়াল মাসের প্রথম তারিখে ঈদের দিনে ওই দিনে এসেই পৌঁছিলেন নিজের বিবির কাছে খাদিজা রাজি আল্লাহ তালা তার কাছে স্বাভাবিক খাদিজা রাজি আল্লাহ তালানোর কাছে যখন প্রথম পৌঁছিলেন আর খাদিজা রাজি আল্লাহ তালানা রাসুল উল্লাহাম সম্পর্কে আরো অনেক কিছুই জানতেন বেশ কিছু যেগুলি পূর্বাভাস ছিল যেগুলি লক্ষণ ছিল সেগুলি তিনি অবলোকন করেছেন দেখেছেন জেনেছেন কাছে থেকে নিজের স্বামী হিসাবে তিনিও মানসিক দিক দিয়ে প্রস্তুত ছিলেন যে আমার স্বামী যা বলবে সেটাই ঠিক কারণ আমার স্বামীর মধ্যে কোনো খারাপ দোস্তুটি আমি কোনোদিন দেখি নাই প্রথম গিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজ স্ত্রীকেই দাওয়াত দিয়েছিলেন খাদিজা রাজি আল্লাহ তালানহাকে আর তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেছেন যদিও বলা হয়েছে অন্যান্যদের নাম কিন্তু মনে রাখবেন যে সর্বপ্রথম সকলের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছেন খাদিজা রাজি আল্লাহ তালানহা এই বৈশিষ্ট্য হাসিল হয়েছে নারী জাতিকে সুতরাং নারী জাতিকে কখনো অবহেলা করবেন না নারী জাতিকে কখনো তুচ্ছ মনে করবেন না নারী জাতিকে কখনো আপনি খাটো করে দেখবেন না নারীরা জাতিকে শুধু ভোগের সামগ্রী মনে করবেন না নারী জাতির কখনো নির্যাতন করবেন না বোনদের জমি জায়গা দেওয়ার ক্ষেত্রে হক নেই ফুফুদের খালাদের জমি জায়গার হক দেওয়ার ক্ষেত্রে নেই তখন দেবেন না আপনি হ্যাঁ? হ্যাঁ নারীদেরকে লেখাপড়া করিয়ে বাইরে পাঠিয়ে দেওয়া বিদেশে একাই পাঠিয়ে দেওয়া ওই হারাম নাজাইজ কাজগুলি করতে পারছেন আর আল্লাহ যে ফরজ করেছেন যে তুমি যেমন ভাগ নেবে বাপের ধন সম্পদে ভিটে মাটিতে তেমনি তোমার আপন বোন বোঝে আছে বোনদেরও তো ভিটে মাটিতে ভাগ আছে এগুলো কোনো আমাদের মুসলিমরা আদায় করেন না কি করে জান্নাত পাবে শুধু নামাজ পড়ে জান্নাত পাওয়া যাবে যে বনের হক মেরে থাকেন আমাদের দেশের মানুষরা কি জানে যে ভিটে মাটিটাতেও বনের হক আছে শহরে ঢাকা সিটিতে মাত্র এক কাঠা জমি আছে ওখানেও আপনার বোনের হক আছে এটা কি জানা আছে আপনার বাপের নামে যদি থাকে আপনার মায়ের নামে যদি থাকে তা আপনার যেমন হক আছে একটা দোকানে মাত্র একটা দোকান আপনার বাপ ছেড়ে গেছে আপনার বোনগুলিরও ওতে হক আছে যদি আপনার অর্ধেক আপনার ডবল দ্বিগুণ আর তার এক গুণ কিন্তু তাদেরও হক আছে এই কথাগুলি জানেও না আমাদের দেশের মুসলিম আমল করা তো দূরের কথা আমি তো মনে করি যে এই পরিবেশে আমি মানুষ হয়েছি আমাদের দেশের লোকেরা যদি নামাজ রোজাতেও পাশ করে নাই জান্নাতে যাওয়ার জন্য হজ জাকাতেও পাশ করে নাই কিন্তু যখন বোনের হকের বিষয় আসবে মেয়েদের হকের বিষয় আসবে যে মেয়েরাকে কেন বঞ্চিত করেছ তখন এই মেয়ের বাপদেরকে আর বোনদের ভাইদেরকে জাহান নামে যেতে হবে এতে সন্দেহ নেই এতে সন্দেহ নেই আমি হাজারে একটি খুঁজে পাই না পরিবার আমি দীর্ঘদিন দাওয়াতের কাজ করি আর আমি খোঁজার চেষ্টা করি যে দেখি হাজারে একটা পরিবার কি পাওয়া যাচ্ছে যে পাই পাই করে বনকে হিসাব নিকাশ সব বুঝিয়ে দিয়েছে জমি ক্ষেত খামারের জমি তারপরে ভিটে মাটির জমি শহরের জমি সিটির জমি দেশ বিদেশে যত ব্যাংকে অ্যাকাউন্ট আছে আর টাকা আছে বাপের সবগুলি থেকে হিসাব পাই পাই করে বুঝিয়ে দিয়েছে এইরকম লোক খুঁজে পাওয়া যায় না আমাদের সমাজে যদি তাই হয় তাহলে কি করে জান্নাত পাওয়া যাবে আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করতে পারেন কিন্তু আল্লাহর বান্দার মানুষের হক নষ্ট করলে যতক্ষণ না মাফ করবে তারা খালেস অন্তর থেকে ততক্ষণ তো মাফ হয় নাই তা আপনাদের জানা আছে তারপরে কেন এইভাবে হক মারছেন সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন খাদিজা রাজি আল্লাহ তালা আনহা তারপরে দ্বিতীয় ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেন তিনি হচ্ছেন আবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহা যার নাম ছিল আবদুল্লাহ আবু সিদ্দিক রাজি আল্লাহ তালা আবু সিদ্দিক রাজি আল্লাহ তালান রসুল্লাহ সাল্লামের মাত্র দুই বছরের ছোট ছিলেন আর একেবারে বাল্য জীবনের অন্তরঙ্গ বন্ধু ছিলেন আর সব একজন মানুষ মনের কথা হয় স্ত্রীকে বলে আর না হলে ঘনিষ্ঠ বন্ধু যদি অন্তরঙ্গ বন্ধু থাকে তাকেও অনেক কথা বলে ধুতের কথা রাসুল্লাহ ব্যক্তি পর্যায়ে গিয়ে আহবাকারকে দাওয়াত দিলেন আহবাকার আমার কাছে ওহি এসছে আর আল্লাহ আমাকে হুকুম করেছেন কুম্ফা আনজের মানুষকে সতর্ক করো শিরিক থেকে কুফরি থেকে এক আল্লাহর দিনের তোমাকে দাওয়াত দিচ্ছি আবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালানো কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন দ্বিতীয় পর্বে তৃতীয় পর্বে যিনি ইসলাম গ্রহণ করলেন তিনি হচ্ছেন বালক আলী ইবনে আবি তালিব রসুল্লাহ সাল্লা সাল্লামের চাচাতো ভাই এবং পরবর্তীকালে তিনি জামাইও হন ফাতেমা রাজি আল্লাহ তালাহার বিয়ে দেন এই আলীর সাথে রাজি আল্লাহ তার বয়স মাত্র দশ বছর ছিল মাত্র দশ বছর বয়স ছিল ওই সময় উল্লাহ সাল্লা সাল্লাম নবী হয়ে আসেন তখন দাওয়াত দেন এই ছেলেকে আর এই আলী রসুল্লাহ বাড়িতে লালিত পালিত হতো চাচার বোঝা অনেক বেশি ছিল লিখছেন যারা সিরতের লিখুক তারা যে এই আলীরা ভাই বোন অনেক বেশি আর তার বাবা আবু তালেব খুব দুর্বল মানুষ ছিলেন আর্থিক দিক থেকে সুতরাং আব্বাস যে রসুল্লাহামের চাচা তিনি বললেন যে দেখো আমি একটা আবু তালেবের ছেলে জাফারকে নিয়ে নিচ্ছি নবী সাজা বললেন যে তাহলে চাচা আমি তাহলে আলীকে নিয়ে নিই আলীর ভরণ পোষণের দায়িত্ব আমার উপরে থাকলো আর নিজের বাড়িতেই রাখতেন আর ছেলের মতো এই আলী মানুষ হইতেন রসুল্লাহ সাল্লাহামের বাড়িতে আর সুতরাং রসুল্লাহ তৃতীয় পর্বায় আলী রাজি আল্লাহ তালাহকে দাওয়াত দিলেন তিনিও ইসলাম গ্রহণ করলেন চতুর্থ পর্বে যিনি ইসলাম গ্রহণ করেন তিনি রসুল্লাহ সাল্লাহামের গোলাম দাস আজাদ করেছেন রসুল্লাহ সাল্লাম জাইদিবিনে হারেসা এই জাহিদিন হারেসার ঘটনা বলা হয়েছে জাহিলেতের যুগে তাকে বন্দি করে নিয়ে চলে এসেছিল কিছু কাফের মুশ্রিকরা আর নিয়ে আসার পরে বিক্রি করে দিয়েছিল তাকে কিনে নিয়েছিল হাকিম বিন হেজাম খাদিজা রাজি আল্লাহ তালানহার বোনের ছেলে ভাতিজা তারপরে ফুফু খাদিজাকে নবী সাল্লামের বিবি খাদিজা রাজি আল্লাহ তালানহাকে দান করে দিয়েছিলেন উপঢৌকনে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে পরে খাদিজা রাজি আল্লাহ তালাহনা এই জায়েদকে দান করে দিয়েছে যে রাসুল আল্লাহ এইটা আপনার খাদেম হিসাবে আপনাকে আমি গিফট করলাম তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছেই থাকতেন জায়দিবিন হারেসা শুনতে পেলেন জায়দিবিন হারেসার বাপেরা বাপ চাচারা যে ওকে মক্কায় কেউ ধরে নিয়ে চলে গেছে আর বিক্রি করে দিয়েছে আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের বাড়িতে উনি আছেন বাচ্চা চারা সবাই আসলেন যে আমাদের ছেলেকে আমরা ফিরিয়ে নিয়ে যাব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন জায়েদকে ডাকলেন আর ডাকার পরে বললেন যে দেখো জায়েদ এখন তোমার বাপ এসেছে তোমার চাচা এসেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য অবৈধভাবে তোমাকে মার্কেটে নিয়ে এসে বিক্রি করেছে আর অন্যরা কিনেছে আমাকে উপঢৌকন দেওয়া হয়েছে আমার স্ত্রীর তরফ থেকে তুমি যদি চাও যে চলে যাবো বাপ চাচার সাথে চলে যেতে পারো আর তুমি যদি মনে করো যে আমার এখানে থাকবো তাহলে সসম্মানে তুমি থাকতে পারো জাইদিন হারেসা রসুল্লাহামের ব্যবহার এত মুগ্ধ ছিলেন যে বললেন ইয়া রাসুল্লাহ আপনাকে ছেড়ে আমি যাব না বাপ চাচাকে ফিরিয়ে পাঠিয়ে দিলেন বলছে আমি আমার বাপ চাচার সাথে যাব না রাসুল্লাহামের সাথে তিনি থেকে গিয়েছে এই ছিল রসুল্লাহ উত্তম চরিত্র বাপকে ছেড়ে দিয়ে চাচাকে ছেড়ে দিয়ে বংশধরকে ছেড়ে দিয়ে রসুল্লাহ সাথে থাকার জন্য প্রস্তুত যে আমি যাব না আমার বাপের সাথে আমি যাব না এই জাহিদ বিন হারেসা চার নম্বরে ইসলাম গ্রহণ করেছেন আর এই চারজন একই দিনে ইসলাম গ্রহণ করেছেন আজকে এখানে আমার আলোচনা শেষ করছি আর বাকি যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন আশায় মুবাসারা আর অন্যান্য সাহাবাইকে আমরা মক্কাই তাদের কথা ইনশা আল্লাহ তালা আগামী দিনগুলিতে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করবো আল্লাহ ফাকরাবুল আলমী জানো রসুল্লাহ সাল্লামের created with free version for non-commercial use